পূর্বের আলোচনায় হজরত ইউসুফ আলহ সালাম জেলখানায় থাকা অবস্থায় দুজন লোক তার কাছে স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য আবেদন করেছিল ইউসুফ আলহ সালাম এটাকে একটা দাওয়াতের সুযোগ হিসাবে গ্রহণ করে প্রথমে তাদেরকে আশ্বস্ত করলেন যে আমি তোমাদের স্বপ্নের ব্যাখ্যা দিব কিন্তু এটা আমার নিজস্ব কোনো যোগ্যতা বলে নয় আমি যার পক্ষ থেকে জেনে দিব তার পরিচয়টুকু আগে জেনে নাও এবারে তিনি তার রবের পরিচয় দিলেন আজকে সেই দাওয়াতেরই একটা অংশ يا صاحب السجن أأرباب متفرقون خير يا صاحب السجن হে আমার জেলখানার দুই সাথী আমার দুই বন্ধু যারা আমার কাছে স্বপ্নের ব্যাখ্যা চাচ্ছ তোমাদেরকে আমি জিজ্ঞেস করতে চাই আর বহু রব বহু ইলাহ এটা কি উত্তম নাকি এক আল্লাহ যিনি এক ও একক এবং তিনি সর্বময় ক্ষমতার মালিক এটাই হচ্ছে ইসলামের মূল বক্তব্য এবং আমার দৃষ্টিতে এই সুরার সব কিছুর মূল হচ্ছে এই আয়াতটি কারণ বহু রব আর বহু ইলাহ এটা যেমন আগের সমাজে ছিল বর্তমান সমাজেও আছে মুসলিমদের রব একজন মমিনদের রব কয়জন আর মমিন ছাড়া যত লোক তাদের রব অনেক রব জিনিসটা কি এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ সুবহান মানব জাতিকে সৃষ্টি করে এক মহাসম্মেলন ডাকলেন যেই মহাসম্মেলনে সম্মেলনে আল্লাহ রাব্বুর আলমিন আদম আলাই ইসালামের সমস্ত সন্তানদেরকে একাত্র করলেন দুনিয়াতে পাঠাবার আগেই এই সম্মেলন বিষয়বস্তু কি আর এই সম্মেলনের প্রধান বক্তা মূল বক্তা আল্লাহ বাহানা হুয়া তালা নিজে বিষয়বস্তু আল্লাহকে নিয়ে রব নিয়ে আল্লাহ সুবহান হুয়া তালা মানব জাতিকে দুনিয়াতে পাঠাবার আগেই তিনি মানুষকে জিজ্ঞেস করলেন রবের পরিচয় দিলেন এই মহাসম্মেলনে যেখানে মমিন গায়রে মমিন এহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ সাদা কালো আমির গরিব পীরের মরিদ খাজা বাবার মরিদ গাজা বাবার মরিদ দুনিয়ার সব মানুষ আল্লাহ রব্বুল আলমিন একত্র করে তাদের সামনে আল্লাহর পরিচয় দিলেন আল্লাহ রব্বিকুম বলো আমি তোমাদের রব নই কি এটা এজন্য যাতে করে দুনিয়াতে গিয়ে আবার কেউ বলতে না পারে যে আমরা যেগুলো জানতাম না আল্লাহ তারা বলছেন কি সুন্দর করে আল্লাহ তারা ওয়াজ করছেন এই ওয়াজটা সকলের মুখস্থ থাকা দরকার কোরআনুল করিমের সুরে আরাফের একশো বাহাত্তর নম্বর আয়াতে আছে وإذ أخذ ربك من بني آدم من ظهورهم ذريتهم আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইসালামের সন্তানদের আদমের থেকে আদমের সন্তানদেরকে এবং তাদের থেকে তাদের সন্তানদেরকে বের করলেন সমস্ত রুহগুলো বের করলেন জরুরিয়া সমস্ত সন্তানদের রুহগুলোকে বের করলেন আশাহাদাহুম তাদের নিজেদেরকে সাক্ষী রাখলো নিজের বিরুদ্ধে যাতে করে পরবর্তীতে কোনো সমস্যা না হয় আশাহাদাহুম আলা আনফুসিহিম তাদের প্রত্যেকটা মানুষকে যার মধ্যে আমির গরিব সাদা কালো আরবি আজমি পীরের মরিদ তৌহিকবাদী দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন একত্র করে আশাহাদাহুম আলা আনফুসিহিম নিজের বিরুদ্ধে নিজেকে সাক্ষী রাখলো আল্লাহ রব্বিকুম আমি তোমাদের রব নই কি এই রবের বিষয়টা এখানেই মানুষ ভুল করে আমাদেরও খেয়াল রাখতে হবে যে যে লাইনের থাকি না কেন আমাদের বুঝতে হবে যে আমার মধ্যে কি ভুল আছে আমিও সেই বহু রব বহু ইলাহাতে বিশ্বাসী কিনা আলাস্তবে রব্বিকুম আমি কি তোমাদের রব নই কালু বালা সব মানুষেরা সেখানে স্বীকার করলো বালা সাহিব না আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আমাদের রব আল্লাহ তালা এই সাক্ষ্য কেন নিলেন এই মহা সম্মেলনের ব্যবস্থা কেন করলেন যাতে করে তেয়ামতের দিবসে কেউ বলতে না পারো আমরা তো এসব ব্যাপারে গা ফেলছিলাম জানতাম না আও তাকুলু অথবা তোমরা না বলো এ কথা বলতে না পারো আমাদের বাপ দাদারা শরিক করেছে আল্লাহর সঙ্গে অংশীদার বানিয়েছে বহু রব বানিয়েছিল আমরা তো একমাত্র তাদের অনুসারী ছিলাম আমরা এই সম্পর্কে জানতাম না মিন কাবলু আমরা তো তাদের পরবর্তীতে তাদের সন্তান ছিলাম তাদের অনুসরণ করেছি মাত্র তুমি কি আমাদেরকে আগের লোকেরা আগের বাতিল লোকেরা যে অন্যায় করে গেছে সেই কারণে আমাদের শাস্তি দিবে আল্লাহর সামনে এইরকম কথা কেউ বলতে না পারে সেজন্য তিনি দুনিয়াতে পাঠাবার আগেই তার পরিচয় দিলেন রব হিসাবে কি হিসাবে রব হিসাবে দুইটা কারণ বয়ন করলেন খেয়াল রাখবেন একটা হচ্ছে যে এই কথা বলতে না পারে আমরা জানতাম না আর একটা হচ্ছে আমরা তো এই অন্যায় শুরু করি না আমাদের বাধ্য তারা করেছে আমরা কেবলমাত্র তাদের অনুসরণ করেছি এই অঙ্গীকার নিয়ে ছেড়ে দেওয়া পর্যন্তই শেষ নয় এটা আমি আগেও আলোচনা করেছি এরপরে দুনিয়াতে মানুষ যখন আসলো আল্লাহ সুবাহ মানুষকে সেই রবের কথা বারবার স্মরণ করাবার জন্য হুকুম দিলেন এজন্য ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আবাদ সালাত এই সালাতে দাঁড়িয়ে আমরা বলি আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন আমি সেই রব্বুল আলামিনের প্রশংসা করছি তাকে ভুলে যাই নাই দাঁড়িয়ে রুকুতে গিয়ে আবার সেই রবের তাসবি পড়া হচ্ছে সুবহান আল আজিম আমি রবের তসবি করছি সেই মহান রবের তসবি আমি কোন ব্যক্তির তসবি পাঠ করি না আমি তসবি পাঠ করি কার আবার রুকুর থেকে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ সেই রবের আমি হাম করছি প্রশংসা করছি আবার দায় গিয়ে সুবহান রব্বিয়াল আলা আমি সেই মহান রবের প্রশংসা করছি দাঁড়ান অবস্থায় রব রুকুতে গিয়ে রব রুকুর থেকে সোজা হয়ে রব রুকুতে শেষদায় গিয়ে রব এরপরে মরার পরে কবরে গেলে কয় প্রশ্ন আসবে কবরে গেলে তিনটা প্রশ্ন করা হবে কয়টা প্রশ্ন সেই তিনটা প্রশ্নের প্রথম প্রশ্ন কি মান রব বুকা কে তোমার রব ছিল বলো কয়জন রব ছিল বলবেন যে উদুর মুগস্ত করে যাবে একেবারে রব রবি তুমিল্লাহ রব্বান অবিল ইসলামে দিনান অবে মোহাম্মদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা ওয়া রাসূলা মুখস্থ করেন অনেকে এটা পীরদের অজিফাও আছে যে মরার পরে তিনটা প্রশ্ন আসবে সেই তিন প্রশ্নের উত্তর হচ্ছে মুখস্থ করতে আপত্তি নাই কিন্তু মুখস্থ করলেই যে আপনি উত্তর বলতে পারবেন এটার কোনো গ্যারান্টি নেই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন জেনে রাখো তোমরা হাসরের ময়দানে ঠিক সে অবস্থায় উঠবে যে অবস্থায় মৃত্যুবরণ করবে আর মৃত্যুবরণ করবে ঠিক সে অবস্থায় যে অবস্থায় জীবন যাপন করবে জীবন যাপন করবে যে অবস্থায় মরবে সে অবস্থায় এমন না যে সারা জীবন অন্যায় করে মরার আগে তবা করে দেবো তুমি মরার সময় তবা শুধু কি পাইবে না আল্লাহ নবী পরিষ্কার করে দিয়েছেন মৃত্যু হবে সে অবস্থায় যে অবস্থায় জীবন যাপন করবে আর যে অবস্থায় মৃত্যু হবে সে অবস্থা হাসর উঠবে সারা জীবন আল্লাহকে রব বলে স্বীকার করে নাই মরার পরে যত মুখস্থ করুক মান রব্বুকে উত্তর আসবে কি ওদের উত্তর আসবে সারা জীবন নবীর তরিকা চলে নাই মৃত্যুর সময় গিয়ে সবাই বলে বিসমিল্লাহ মিল্লাতে রাসুলিল্লাহ রাসুলের মিল্লাতের উপরে ছেড়ে গেলাম ছেড়ে টাকা দাঁড়া ওরে তো ধরতেই আছে তোরও ধরবো কারণ এই লোক সারা জীবন মিল্লাতে তাগুত চলেছে মিল্লাতে শয়তানের উপরে ছিল মিল্লাতে খাদা বাবা মিল্লাতে গাদা বাবার উপরে ছিল মানুষের মন দ্বারা পরিকার অনুসরণ করত আল্লাহ হুকুমের খবর ছিল না আর তুমি এখন কবর দেওয়ার সময় বলছো বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসুলিল্লাহ রাসুলের মিল্লাত এজন্য কবরে গেলেই পুরুষমান রব্বুকা কে তোমার রব ছিল রবের পরিচয় কি এ সম্পর্কে আগের লেকচারগুলোতে আপনারা পাবেন বিস্তারিত ওখানে আছে আজকে যেহেতু বিষয়ের সাথে সম্পৃক্ত সেজন্য আবার কিছুটা ইঙ্গিত দিচ্ছি আল্লাহ রব্বুর আলমিন হজরতে মৌসা আলাইহ সালাতামকে ফেরাউনের কাছে দাওয়াত দেওয়ার জন্য পাঠালেন ফেরাউনকে দাওয়াত দাও কিসের দাওয়াত রবের দাওয়াত কার দাওয়াত কারো যেটা বুঝবে ইমানের মূল ভিত্তি অনেকে মুসলমান জানে না যে ইসলামের মৌলিক বিষয়গুলো কি কি এই জন্য খুব খেয়াল করে শুনবেন মুসলিমদের সাথে পার্থক্য আজকে রাত ক্লিয়ার হবে অমুসলিমদের পার্থক্য কোন জায়গায় পরিষ্কার করে আল্লাহ রবের পরিচয় দিয়েছেন আগে হাজরতে নৌসা আলহ ইসলামকে আল্লাহ তালা বললেন ফেরাউনকে কে রবের দাবাব দাও ফেরাউন রব দাবি করত সুরায় দেয়াতে আছে ফেরাউন দেশের মানুষদেরকে জড়ো করলো বড় মাঠে জড়ো করলো এরপরে ঘোষণা করলো আনারব বুকুমুল আলা আমি তোমাদের প্রধান রব আমি তোমাদের এই যে ফেরাউন রব দাবি করলো কিসের রব ফেরাউন যে রব দাবি করেছে সে কি আসমানের রব দাবি করেছিল সে কি গোটা দুনিয়ার রব দাবি করেছিল চন্দ্র সূর্যের পরিচালনাকে দাবি করেছিল এটা কেউ দাবি করলে সবাই মানত আর ফেরাউন কি এত বোকা ছিল এইখানে রব মানে এটা না ফেরাউন রব দাবি করেছিল যে নিসর্গ খণ্ডে আমার কমান চলবে আমার বিধান চলবে আমি রব মুসা আলাই ইসলাম যখন ফেরাউনকে দাওয়াত দেওয়ার জন্য গেলেন তো ও নিজে রব দাবি করে আর বলল রবের উপরই বানানো ফেরাউন পাল্টা প্রশ্ন করল ফামার রব বুকুমাইয়া মুসা মুসা তোমাদের রব কে তখন মুসা আলাই ইসালাতামকে আল্লাহ রব্বুর আলম যে উত্তরটা শিখিয়ে দিয়েছিলেন কোরআনুল করিমের সুরায় তহার পঞ্চাশ নম্বর আয়াতে লিখিত আছে قال ربنا الذي أعطى كل شيء خلقه ثم هدى মুসা আলাইহ সালাম উত্তর দিলেন আমার রব হচ্ছেন সেই মহান সত্তা মহান জাত মহান মহান সত্তা আল্লাদি আতা কুল্লা সাইন খালকাহু যিনি সমস্ত মখলুকাতকে সৃষ্টি দান করেছেন সমস্ত মাকলুকাতকে সৃষ্টি করেছেন তোকে সৃষ্টি করেছেন আমাকে সৃষ্টি করেছেন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এই সবগুলো তিনি সৃষ্টি করেছেন এরপরে সৃষ্টি করে ছাড়েন নাই চুম্মা হাবা এরপরে তার জীবিকার জন্য যখন যা প্রয়োজন যখন যা প্রয়োজন জীবনের বাকে বাকে জীবনের ধাপে ধাপে সব কিছু তিনি নিজের থেকে বুঝে শুনে বন্দোবস্ত করেন তার নাম হচ্ছে রব তার নাম কি যেখানে যেটা প্রয়োজন যখন যা প্রয়োজন মায়ের পেটে যখন আমরা ছিলাম বডি তৈরি হলো খাবারের প্রয়োজন এই খাবার দেওয়ার জন্য দুনিয়ার কোন খাদ্যমন্ত্রী কোন কারো পক্ষে সম্ভব ছিল না আল্লাহ সুহান নিজের পক্ষ থেকে মায়ের নাভির সঙ্গে বাচ্চার নাভির সংযোগ দিয়ে মায়ের মাসিক ঋতুস্রাব বন্ধ করে দিয়ে খাবারের বন্দোবস্ত করেছেন এই জন্য কোন আবেদন করতে হয়েছে কোন দরখাস্ত করতে হয়েছে বিনা দরখাস্ত বিনা আবেদনে ওইখানে যিনি খাবারের বন্দোবস্ত করেছেন তিনি কে রব এমনি ভাবে আবার দুনিয়াতে যখন আসলাম দুনিয়াতে আসার পরে খাবারের প্রয়োজন হবে হঠাৎ করে আর পরিবেশের খাবার খেলে সমস্যা হতে পারে আল্লাহ সুবাহ সেজন্য মায়ের বুকে আগের থেকে খাবার তৈরি করে রেখেছেন বিভিন্ন হাসপাতালে গেলে দেখবেন মায়ের বুকের দুধ বাচ্চাকে পান করতে দিন শাল দুধ পান করান শাল দুধ মানে প্রথম যে দুধটা আগের যুগের মেয়ে লোকেরা মনে করত এটা খেলে ধনুষ্টঙ্কা হয় চিপে ফেলে দিত হলুদ বর্ণের গাঢ় যেটা হয় এখন দুনিয়ার সমস্ত চিকিৎসা বিজ্ঞানী এটা মানুষকে জানাচ্ছে যে এই শাল দুধ খেলে ধনুষ্টঙ্কার হবে না এটা ধনুষ্টঙ্কার হওয়ার জন্য সৃষ্টিকর্তায় সৃষ্টি করে নাই এটা তো হচ্ছে বাচ্চা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয় তখন তার খাবারের প্রয়োজন হয় পানির প্রয়োজন হয় ঔষধের প্রয়োজন হয় আল্লাহ সুবাহান এই মায়ের বুকের শাল দুধকে একদিকে খাবার হিসাবে আর একদিকে পানীয় হিসাবে আর একদিকে বিভিন্ন রোগ জীবন আক্রমণ থেকে বাঁচার জন্য ঔষধ হিসাবে সৃষ্টি করেছেন সুবাহান আল্লাহ আল্লাহ রাবুল আলমী সৃষ্টি করছেন রবের পরিচয়টা এরপরে যখন আস্তে আস্তে বাচ্চা বড় হয় এবারে তার খালি দুধ খেলে চলবে না তাকে মুরগি খেতে হবে কবুতর খেতে হবে আল্লাহ সুবহান তার মুখে আবার দাঁত দিতে শুরু করেন ছোট ছোট দাঁত চলে আসে আরো যখন বড় হয়ে যায় সাত আট বছর বয়স হয়ে গেল এখন তারা এই ছোট মোটো খাবারের চলবে না গরু খেতে হবে ছাগল খেতে হবে আল্লাহ সুবাহ আবার তার নিজের পক্ষ থেকে বুঝে শুনে এই ছোট মুখের ছোট দাঁতগুলো ভেঙে দিয়ে বড় বড় দাঁত দিয়ে মুখ থেকে পরিপূর্ণ করে দিচ্ছেন কে দিচ্ছেন আল্লাহ এরকম হাঁসের কথা বলেন মুরগি বাচ্চা বলেন ডিমের ভিতরে যত বাচ্চা হয় তাদের খাবারও ভিতরে তৈরি করা আছে ডিমের ভিতরে হলুদ অংশ দিয়ে বাচ্চা তৈরি হলো ডিমের ভিতরে বাচ্চা খাবার কোথেকে পাবে সেখানে মায়ের নাভির সঙ্গে সংযোগ দেওয়াও সম্ভব নয় আল্লাহ সুবাহ নিজের পক্ষ থেকে বুঝে শুনে ওই বাচ্চার খাবারের জন্য সাদা লালাটাকে তৈরি করেছেন সুবাহ আল্লাহ এরপরে খাবার যখন শেষ হয়ে যায় তখন আবার কি করবে ডিমের ভিতরে বসে মরে থাকবে আল্লাহ সুবাহ জানাচ্ছেন তোমার চতুর্দিকে যে প্রাচীর আছে এটা হালকা প্রাচীর এটা হাতেমবাগ মসজিদের দেওয়াল না যে তোমার মাথা ভেঙে যাবে তুমি ঠোকরাতে থাকো ঠোকরাতে ঠোকরাতে চতুর্দিকে ভেঙে ফেললো এরপরে বললো তো মারো ধাক্কা মাথা দিয়ে ধাক্কা মারলো ধাক্কা মারতে মারতে খোসা ভেঙে মাঝখান দুনিয়াতে চলে আসলো এরপরে দেখেন না কি প্রশিক্ষণ একটা মুরগি যখন তার বাচ্চাকে ডাক দেয় সঙ্গে সঙ্গে দানার ভিতরে চলে আসে আপনি একটা হাঁসের বাচ্চাকে আর একটা মুরগির বাচ্চাকে পানির কাছে নিয়ে যান হাঁসের বাচ্চা পানি দেখতে আনন্দে মেতে উঠবে সাঁতার কাটতে শুরু করবে আর মুরগির বাচ্চা মরতে রাজি পানিতে নামতে রাজি না কে শিক্ষা দিল হাঁসের বাচ্চাকে পানি তোর জন্য উপযুক্ত পানিতে নামতে বড় অসুবিধা নেই আর কে শিক্ষা দিল মুরগির বাচ্চাকে খবরদার পানি তোর জন্য উপযুক্ত নয় যিনি শিক্ষা দিয়েছেন তিনি কে এই হল রবের পরিচয় দেখেন না শীতের মৌসুমে পাখিরা কেমনে হাজার হাজার পাখি কত হাজার মাস দূর থেকে বাংলাদেশে চলে আসে পাসপোর্ট দরকার নাই ভিসা দরকার নাই আবার যখন শীত চলে যায় তখন কি বসে থাকে আবার ওর দেশে উড়াল দিয়ে চলে যায় কে ওদেরকে শিক্ষা দিচ্ছে আল্লাহ সুহান এটাই রবের পরিচয় এই জন্য রব আমাদের কয়জন এই রব নিয়ে কোনো সমস্যা রব দুনিয়ার কুফারা সবাই মানে রব আছে আল্লাহ আছে এইখানে পার্থক্য নয় এটা আমি সবসময় বলে থাকি যে এইখানেই মূল রহস্য আল্লাহ আছেন এই কথা দুনিয়ার কুফাররা সবাই মানে এহুদিরা মানে খ্রিস্টান মানে আর এই জন্য আমাদের কিছু আধুনিক শিক্ষিত অথবা নিজেদেরকে মডারেট মুসলিম হিসাবে যারা পরিচয় করতে চায় কুফফারদের কাছে ভালো হতে চায় তারা বলে সব ধর্মের বক্তব্য একটাই সবাই পেবাদত করে কি সুন্দর কথা এতে লোকেরা তাকে বাহাবা দেয় এদি খ্রিস্টান খুশি হয় হিন্দুরা বলে ভগবান মুসলমান বলে রব একই রব আল্লাহ আর ওই যে খ্রিস্টান বলে ঈশ্বর কিন্তু সব একই এটা মনে রাখতে হবে মক্কার কুফররাও তো এরকম তাহলে আল্লাহ মানত মক্কার কাফের আল্লাহ বিশ্বাস করতে কোরআনে আছে আল্লাহ তারা বলছেন ওলা ইনসাল তাহমান খালা হে নবী আপনি যদি মক্কার কাফেরদেরকে আবু জাহেল আবুল আহমদকে জিজ্ঞেস করেন মান খালা কাহুম কে ওদের সৃষ্টি করেছেন ইয়াকুলুন্নাল্লাহ তারা বলবে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ ওরা বিশ্বাস করত এবং একটা বিষয় না মক্কা লোকেরা কাবা যখন নির্মাণ করে তখন শর্ত লাগাইছিল যে হারাম পয়সা লাগাবো না আল্লাহ নবীর বয়স তখন পঁয়ত্রিশ বছর নব্বতার আগে তখন তো মক্কার লিডার আবু জাহাল আবুল হাবরাই শর্ত লাগালো আল্লাহর ঘর নির্মাণ করতে গিয়ে হারাম পয়সা লাগাবো না পয়সা উঠাইলে হিসাব নিকাশ করে দেখে এটা দিয়ে ইব্রাহিমের কাবা নির্মাণ করা যাবে না কি করতে হবে কিছু হারাম পয়সা লাগাই কাবার ভিত্তি ঠিক রাখি আর নইলে হালাল পয়সা দিয়ে যা হয় তাই করি কুফাররা কোনটা করেছিল কাবার একটা অংশ তারা বাদ দিল তবুও তারা অদল থাকলো যে আল্লাহর ঘর নির্মাণ করতে গিয়ে হারাম পয়সা লাগাবো না লাগায় নাই এরকম শয়তানেও আল্লাহ বিশ্বাস করে শয়তান যখন জান্নাত থেকে বহিষ্কার হলো প্রার্থনা করেছিল কার কাছে আল্লাহর কাছে শয়তানেও কোনো খেজা বাবার কাছে প্রার্থনা করে কোনো মাদারে গিয়ে প্রার্থনা করে না মক্কার কোন কাফেররা বিপদে বলে আল্লাহকে রাখতো কোন আয়াত আছে স্পষ্ট ওই যা আকাশিয়া হুম্মাউদ্দিন কাজ যখন তারা নেগমালার মতো তুফানে আক্রান্ত হতো বিপদে পড়ত দাবুল্লাহ তখন তারা আল্লাহকে ডাকত মুখলে মুখলেসিন আলাহুদ্দিন একেবারে খালেজ ভাবে সমস্ত খাবা বাবা গাবা বাবা পীর বাবা মাতার বাবা সব কিছু ত্যাগ করে শুধুমাত্র এক আল্লাহকে ডাকতো গাকে ডাকত তাই বলে কি এখন মক্কারা মুসলমান আবু জাহালরা কি মুসলমান কেন আপনি যা মানেন ওরাও তা মানত পার্থক্যটা কোন জায়গায় পার্থক্য এই জায়গাতেই ওরা বলেন যে মূর্তি পূজা করতো এটা আমরা করি না আরে ভাই মূর্তিও পূজা করতো আল্লাহকে পাওয়ার জন্য কোরআনে স্পষ্ট হাত আছে মা না বুধুম আল্লাহ তারা বলছেন ওরা বলতো যে আমরা এই মূর্তিগুলোর পূজা করি একটা মাত্র উদ্দেশ্য তা হচ্ছে এই মূর্তিগুলো আমাদেরকে আল্লাহর কাছে পৌঁছাইয়ে দিবে ওরা মূর্তি পূজা করতো আল্লাহর কাছে পৌঁছাইয়ে দিবে এই উদ্দেশ্যে আর তুমিও মাজার পূজা করো আল্লাহকে যে পৌঁছে দিয়ে সেও দেখুন পার্থক্য আছে পার্থক্য এতটুকু ওরা আল্লাহওয়ালাদের মূর্তি তৈরি করে তারপরে উপরে রেখে পূজা করত আর তুমি আল্লাহওয়ালাদেরকে কবরের ভিতর রেখে তারপরে পূজা করো এছাড়া আর কোন পার্থক্য নেই ওরা মূর্তিদেরকে সুপারিশকারী মনে করত আল্লাহ মনে করত না সমস্যার সমাধান দাতা মনে করত না আর তুমি এক ডিগ্রি বেশি কুফারদের চেয়ে তুমি মনে করছো এই মাজারে গেলে সমস্ত হাজত পূরণ হয়ে যায় বুজুর্গদের নাম দিল মুশকিল কুষা হাজত রওয়া হাজত রওয়া মানে কি হাজত মানে প্রয়োজন রওয়া মানে পূরণকারী সমস্ত প্রয়োজন পূরণকারী কে আল্লাহ মুশকিল কুষা বুজুর্গদের নামের সঙ্গে লেখে মুশকিল মানে সমস্যা কুষা মানে সমাধানদাতা সমস্ত মুশকিলের সমস্যা দাতা সমাধানদাতা কে আল্লাহ সুহানা এরকম ভাবে গাউসুল আজম গাউসুল আজম গাউস মানে ত্রাণকর্তা আজম মানে সবচেয়ে বড় সবচেয়ে বড় ত্রাণকর্তা বিপদ থেকে উদ্ধারকারী কে দাউস মানে সাহায্যকারী বিপদে সাহায্যকারী সবচেয়ে বড় সাহায্যকারী কে এখন মানুষরা বিশ্বাস করে গাউসের আজম মক্কার কুফাররাও কোন মানুষকে গাউসের আজম বিশ্বাস করতো না এজন্য মনে রাখতে হবে যারা মানুষকে মুশকিল কুসা মনে করে হাজত রা মনে করে আবার মানুষকে মনে করে এরা হেদায়ত দিয়ে দিবে পার করে নিবে তরাইয়ে নিবে কেউ ফেরে না খালি হাতে খাজা বাবার দরবার হতে এইসব বিশ্বাস যারা করে এরা মক্কার কুফ্ফারদের চেয়েও খারাপ কারণ মক্কার কুফ্ফার এগুলো মনে করতো না সেই জন্য ইউসুফ আলাই সালাম দাওয়াত দিলেন সিজনে ওহে আমার জেলখানার বন্ধুরা আমার দুই বন্ধু আমার কাছে স্বপ্নের ব্যাখ্যা চাচ্ছ তোমাদেরকে আগে দাওয়াত দিচ্ছি আর বাবু মুতাফার রেপুনা বলো বহু রব বহু রব আর বাবুন বহু রব মুতাফার রেকুনা বিচ্ছিন্ন আকারে অনেক রব এইটা বিদ্যা দেবে এইটায় খাদ্য দিবে এইটায় মনে বাসনা পূরণ করবে এটায় সমস্যা সমাধান দিবে এই বহু রব আর বাবু মুতাফার রেকুনা বহু রব বিচ্ছিন্ন রব মুতাফার রেকুনা খাইরুন এটা কি ভালো না আমি ওয়াহিদুল কাহার এক আল্লাহ আল ওয়াহিদ আল কাহার যিনি একক আল কাহার যিনি সর্বময় ক্ষমতার মালিক সবকিছুর উপরে যার প্রভাব এবং যার ক্ষমতা চলে সেই এক আল্লাহ মানবা না বহু রব আর বহুইলা মানবা আমরা তো বহু রব মানি না হুজুর আমরা তো এক রবি বিশ্বাস করি আল্লাহ আকবার কোরআনের স্পষ্ট আয়াত আছে ইত্তাখাযু আহবারহুম আরহুবানহুম আরবাবান মিন দুনিল্লাহি তারা আগের যুগের লোকদের কথা বলা হচ্ছে ইহুদি খ্রিস্টান আগে ধর্ম যারা অনুসরণ করত তাদের সম্পর্কে কোরআন বলছে তারা তাদের আহবার এবং রুহবান তাদের অলি বুজুর্গদেরকে আর রুহবান যারা দুনিয়াতে আগে একেবারে জাহে দরবেশ আর আহবার বড় আলেম তাদের বিজ্ঞ আলেমদেরকে বিজ্ঞ বুজুর্গদেরকে তারা রব বানিয়েছিল আল্লাহর পরিবর্তে রব বানিয়েছিল এই আয়াত যখন আল্লাহর সত্যি দাওয়াত করছিলেন তখন আদি আপনি হাতেন হাতেন তাই পুত্র আদি যিনি ইহুদির এলেন ছিল খ্রিস্টানদেরকে তার এলেন ছিল আগে খ্রিস্টান ছিল আল্লাহ নবীর দরবারে আসলো এই আয়াত শুনে বলেন ইয়ারাসুল আল্লাহ কোরআন বলছে ইহুদি খ্রিস্টানরা তাদের অলিদেরকে বুজুর্গদেরকে মাসায়েদদেরকে রব বানিয়েছিল আমি তো খ্রিস্টান এহুদি তাওরা থেকে তো আমার আছে এর এর মাঠে আমার আমরা তো আমাদের বুজুর্গদেরকে রব বানাই নাই তাদেরকে আর রব বানাই নাই হাদিস আল্লাহ নবী সাল্লাম বললেন রব বানাও নাই ভালো করে বুঝে দেখো বিষয়টা কেমন নয় যে তোমাদের অলি বুজুর্গরা যে পদ্ধতি বাতায় যে তরিকা বাতায় ওই তরিকা মেনে নিচ্ছ জিকির লাইলা আসতে করো ইল্লা তৈরি করো তাহা ঠিক আছে বললে এটা হালাল মদ খাওয়া কোনো অসুবিধা নাই হালাল হালাল মেনে নিল একদম সুদ খাও অসুবিধা নাই ঠিক আছে মেনে নিলাম এরকম তারা যেটাকে হালাল বলে ওটা হালাল মেনে নাও তারা যেটা হারাম বলে হারাম মেনে নাও বিষয়টা এরকম কি না এবারে মাথা ঝুলে যাহা তা তো ঠিক আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বললেন এটাই হচ্ছে মানুষকে রব বানানো কারণ এই কাজগুলো কার রবের এই কাজগুলো যার দায়িত্বে বিশ্বাস করা হয় সেই রব হয়ে যায় মুশকিল পূরণ আসান করেন না মালিককে সমস্যার সমাধানদাতা কে বিপদে উদ্ধার করা মালিককে বিপদে সাহায্য করা মালিককে এখন যদি সেইখানে কোনো মানুষকে বিপদে উদ্ধারকারী মনে করা হয় গাউসুল আজম মনে করা হয় খাজা নওয়াজ মনে করা হয় বান্দা নওয়াজ মনে করা হয় এরকম ভাবে মুশকিল কুসা মনে করা হয় হাজত রওয়া মনে করা হয় তাহলে সে কার আসনে বসাইল রবের আসনে বসাইল এরকম হালালকে হারাম করা হারামকে হালাল করা আল্লাহ বলেন মদ হারাম এখন বলো লাইসেন্স থাকলে হালাল এটা মানলো এটা কি হলো রব বানালো আল্লাহ বলছেন যে না বিচারে বিচারে এইরকম করো আল্লাহ বলেন একরকম আমার জাতি বললো যে না এইটা এই যুগে চলে নেবে বাদ দাও পরিবর্তন করে আর একটা বিধান দেওয়া হলো এই বিধান দেওয়ার মালিককে আল্লাহর পরিবর্তে যার বিধান মানা হচ্ছে সে কি হয়ে যায় রব হয়ে যায় আল্লাহ বললেন চোরের হাত কাটো এটা চোরের শক্তি আমার জাতি বলল যে না এটা এই যুগে চলে না এটা বাদ দাও বাদ দিয়ে দশ বছর জেল দাও কি করা হলো রবের আইনকে বাতিল করে তার জায়গায় আরেকজনের আইনকে চালু করা হলো এইভাবে বহু রব হয়ে যায় এবার হজরত ইসুফ আলাহিসাম তাই দাওয়া দিচ্ছেন ইয়া আর মুতাফার বহু রব বহু ইলা এইটা ভালো না এক আল্লাহর হুকুম মতো চলবে সেটা ভালো আমাদেরকে এটা জানাচ্ছেন যে আমাদেরও খেয়াল রাখার বিষয় আমাদের রব কয়জন إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون যারা বলবে আমাদের রব একমাত্র আল্লাহকে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ যারা বলে আমাদের রব একমাত্র আল্লাহ সুম্মাত্তাকামু এরপরে অটল থাকে স্থির থাকে বাইরে গিয়ে আর এক রব হয় না মসজিদে যে রব ব্যবসা প্রতিষ্ঠান সেই রব দোকানে সেই রব আদালতে সেই রব বঙ্গভবনে সেই রব সংসদে সেই রব সব জায়গায় এক রবকে বিশ্বাস করে এক রবের স্থির থাকে আল্লাহ তারা বলছেন ইন্নাল্লাদিনা কলু রব্বুন আল্লাহ যারা পরে আমাদের রব একমাত্র আল্লাহ ফালামু এরপরে তারা স্থির থাকে জীবনে আর কোন জায়গায় যায় না আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু তাদের কাছে ফেরেশতারা আছেন মৃত্যু সময় আসবে বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু তোমার কোনো ভয় নেই কোনো চিন্তা নেই আমরা তোমাদের সঙ্গে আছি জান্নাত পর্যন্ত ফেরেশতা তার সঙ্গে থাকবে সুবহানাল্লাহ শর্ত একটা রব প্রয়োজন মানতে হবে এক রব স্থির থাকবে এখানেই পার্থক্য এই জন্যই তো বলি লাহ দুইটা অংশ লাইলাহা বাদ দিয়ে খালি ইল্লাহ বললে কোনো কাজ হবে না আমি যখন এই বয়ান দেই সারা বাংলাদেশে আমার বিরুদ্ধে ঝড় তুলেছে কালকেও যশোর এক মায়া বয়ান দিয়ে পরশুদিন কালকে ফোনে এই পীরে মুরিদরা ছিল ইল্লাহ বললে অসুবিধা কি আমি আপনাদের করে আপনারা শিক্ষিত মানুষ লা ইলাহা লা মানে কি না ইলাহা মানে কি আল্লাহ লা ইলাহা কোন আল্লাহ নাই ইল্লা ব্যতীত ছাড়া আল্লাহ ইল্লাল্লাহ মানে কি আল্লাহ ছাড়া এখন আপনি লাইলাহা বাঁধবেন খালি ইল্লাল্লাহ বাঁধবেন হবে কি আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কি হইল ওটা আপনি একজন সাধারণ বিবেকবান এইটা কোন ভাষা হলো এটা অসম্পূর্ণ ভাষা ইল্লাল্লাহ ইল্লা এখন এই জিকির কোরআনে নাই হাদিসে নাই নবী করেন নাই সাহাবাইকার করেন নাই এখন তারপরও করে কি জন্য পীর সাহ শিক্ষা দিয়েছেন কে শিক্ষা দিয়েছেন অমুসলমান পরিষ্কার বুঝো লা ইলাহা মানে কোন কিলা নাই বর্জন এরপরে ইল্লাহ মানে আল্লাহকে গ্রহণ এইখানেই পার্থক্য নতুবা আল্লাহ আছেন এটা ইহুদি মানে খ্রিস্টান মানে বৌদ্ধ মানে হিন্দু মানে শয়তান মানে সবাই মানে যে আল্লাহ আছে সবাই মানে কি পার্থক্য কোন জায়গায় লাইলাহা কোন জায়গায় এই লাইলাহা নিয়ে গন্ডগোল লাইলাহা মানে পরিষ্কার করে আপনি একটা পুরাতন বিল্ডিং রং করবেন আপনি কি করবেন পুরাতন বিল্ডিং আগে ঘষবেন মাজবেন পুরাতন সব ফালাইবেন এরপরে নতুন করে আস্তর করে রং করবেন স্থায়ী হবে ঠিক কিনা না পুরানোর পরে করবেন লাইলাহা মানে হচ্ছে লাইলাহা কোন ইলাহা নাই বাতিল পুরাণ সব বাদ দাও ইল্লাল্লাহ এক আল্লাহকে গ্রহণ করো এই জন্য গন্ডগোলটা লাই রেহাই কোন জায়গায় গন্ডগোল লাই রেহাই এই লাই রেহাই গন্ডগোল এই জন্য শয়তান লাই রেহা ভাববে খালি ইল্লাহ কি কর আবার এক পিড়ে শিখে গেল লাই রেহা আসতে করো ইল্লাহ জোরে বলো আমি স্পষ্ট বলতে চাই এই লাই যদি বাদ দিয়ে কোন ব্যক্তি খালি ইল্লাটা কি করে এটা পীরের তৈরি হতে পারে শয়তানের তৈরি হতে পারে ডাক্তারের তৈরি হতে পারে আল্লাহ নবীর তৈরি অবশ্যই নয় মনে রাখতে হবে এই ইল্লাহ দিকে আমার মসজিদেও করে সমাজ মধ্যে আরে আমার বিরুদ্ধে পূর্বাকাণ্ডা করে আমি আল্লাহকে ভয় করি চাকরির পরোয়া করি না আল্লাহ করছে মুসলমানকে যারা কালেমাতে সরিয়ে দিচ্ছে এরা আল্লাহ নবীর আশেক নয় এরা অবশ্যই আল্লাহ দুশ্মন মনে রাখতে হবে লাইলাহা ইল্লাল্লাহ কয়টা অংশ লাইলাহা মানে বর্জন এলাকা দুইটা মিলে তারপরে একসাথে হয় লাইলাহ ইল্লাল্লাহ হয় তাও ঠিক একাত্মবাদ হয় লাইলাহা ইল্লাল্লাহ এক আল্লাহ এটা আর কোন রাহা নাই দুইটা মিলে দুই হাত ধরে একসাথে করে লাইলাহা ইল্লাল্লাহ খালি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কি হইল এটা একটু চিন্তা করে দেখেন কেবল এই দেশে আমি বলি মদিনার ইসলাম এই দেশে আসে নাই এই দেশে ভারতীয় হিন্দুদের থেকে আঁকি যাচ্ছে চল্লিশ দিন পর্যন্ত রুহু করে আরে খাওয়াইয়ে বিদায় দাও চল্লিশে খাওয়াও এটা হিন্দুদের আকিদা হিন্দুদের বিশ্বাস যে চল্লিশ দিন পর্যন্ত মরার পরে রুহুটা ঘুরতে ফেরে বাড়ি পাশে এরপরে চল্লিশ দিন বিদায় না তখন খাওয়াইলে বিদায় দাও চল্লিশ সাত জন্ম হিন্দুদের আকিদার থেকে তিন দিন আমি তাদের জন্ম হিন্দুদের থেকে খ্রিস্টানদের থেকে এহুদিদের থেকে মুসলমানদের কোন তরিকার নয় এই জন্য বুঝতে করতে হবে আজকের আয়াত আমাদের আসছে ইসবাল সালাম পরিষ্কার করলেন আর বাব মুতাফার কোনা খেরুন বহু রথ বহু ইলা এইটা ভালো না এক আল্লাহ মুসলমান এক আল্লাহ বিশ্বাস করে কিসে বিশ্বাস করে লাইলাহা যত হামলা লাইলাহার উপরে লাইলা আসতে বলো লাইলা বাদ দাও খালি ইল্লাহ জিকির করো কি জন্য এতে শয়তান খুশি হয় কি খুশি হয় এ নিয়ে কোনো দ্বন্দ্ব নাই ইল্লাল্লাহ বলে দ্বন্দ্ব আছে কার সাথে ইল্লাল্লাহ বলে কোনো দ্বন্দ্ব নাই ইল্লাহ মানে যদি বলেন আল্লাহ আছে তাহলে এটা শয়তান বিশ্বাস করে খ্রিস্টান বিশ্বাস করবে ইহুদি বিশ্বাস করে হিন্দু বিশ্বাস করে পার্থক্য কোন জায়গায় লা ইলাহা আগে বর্জন গায়েরুল্লাহ সব বর্জন করো লা ইলাহা আল্লাহ ছাড়া কোন দাতা নাই সন্তান দাতা রিজিক দাতা মুশকিল কুসা হাজত রা যত সবকিছুকে এ হ্যাঁ, তারা সব ফকির সব কি কোরআন বলছে আমরা একটা কথা কোরআন ছাড়া বলি না এই জন্য এই লোকগুলো সামনে আসতে সাহস করে না পিছনে বসে আপনি মিছিল করে আমি পরিষ্কার বলি আল্লাহ তারা কোরআনে বলেছেন আন্তুমুল ফোকারা এ দুনিয়ার সমস্ত মানুষেরা তোমার জেনে রাখো আন্তুমুল ফোকারা তোমরা সব আল্লাহর দরবারের ফকির কার দরবার ফকির তুমুল ফোকারা সব মানুষকে বলা হয়েছে তোমাদের পীর ফকির মরিদ ফকির ইমাম সাহ ফকির খতিব সাহ ফকির মুসল্লি ফকির দর্গা ফকির দুর্গা ফকির মাদার ফকির বাজার ফকির সব ফকির আংতুমুল ফোকারাও এর আল্লাহ তোমাদের খাদা বাবা ফকির গাদা বাবা ফকির মুশকিল কুষা ফকির হাজত রাও ফকির গাউসুল আদম ফকির সব কিছু ফকির একমাত্র ধনীকে আংতুমুল ফোকারাও ইলাল্লাহ তোমরা সব আল্লাহর দরবারের ফকির আর ধনী একমাত্র কে আল্লাহ হামিদ একমাত্র আল্লাহ হচ্ছেন প্রশংসিত তিনি হচ্ছেন ধনী একমাত্র ধনীকে আমরা চাবুকার কাছে তাফসিরে লিখেছে আল্লাহ তালা কোরআন আয়াতে ফকির কেন বললেন সবাইকে ফকির বলেছেন এজন্য দুনিয়ার নিয়ম হচ্ছে একজন ফকির একজন ভিক্ষুক দুনিয়ার আর এক ভিক্ষুকের ভিক্ষা দেয় না কারণ জানে যে সে যেরকম ভিক্ষুক ওটা ওরকম ভিক্ষুক ও আবার কি ভিক্ষা দিবে কোন ভিক্ষুক একটা ভিক্ষুকের ভিক্ষা দেয় নাকি চায় না কি জন্য আমি যেমন ভিক্ষুক ও ভিক্ষুক কোন ভিক্ষুকের ভিক্ষা দেওয়ার সুযোগ নেই আল্লাহ তারা জানিয়ে দিলেন আন্তমূল দুনিয়ার সমস্ত মানুষ আল্লাহর দরবারের ফকির আল্লাহর দরবারের ভিক্ষুক মাদারওয়ালা ভিক্ষুক দরগাওয়ালা ভিক্ষুক দুর্গাওয়ালা ভিক্ষুক বাদারা ভিক্ষুক ইমাম ভিক্ষুক পীর ভিক্ষুক সব ফকির আন্তুমুল ফোকারাও ইলাল্লাহ সব কিছু ধনী একমাত্র কে লা ইলাহা এইটা ক্লিয়ার থাকে এইখানেই পার্থক্য এইটা যে ক্লিয়ার রাখতে পারো মুসলমান আর তুমি মুসলিম আর তুমি মনে করো চলো আল্লাহ আছে কাজা বাবা আছে এই সবাই দেয় কিছু কিছু ল্যাংটা ভোগের হায়দার বাবার পিছনে ঘুরে একদম সাথে দিয়ে একটা পাগলা আছে এর পিছনে সবাই দলবান্ধে ঘুরে আমি একদিন জিজ্ঞেস করলাম ঘোর কি জন্য তো এগুলো অনেক কিছু দেয় অবর্তমান দেওয়ার মালিক কে না কোন দেওয়ার মালিক হাজার বাবা পরিষ্কার করা ইয়া সাহেবাই ওহে জেলখানার দুই সাথী আর বাব মুতাফার রেকুনা খৈরুন সুরা ইউসুফের উনচল্লিশ নাম্বার একটা সিদ্ধেশ করছি আমি আর বাব মুতাফার রেকুনা খৈরুন সমস্ত বিচ্ছিন্ন রবগুলো বহু ইলা বহু রব এইগুলো মানা ভালো আমিল্লাহুল ওয়াহিদুল কাহার নাকি এক আল্লাহ মান মুসলমান তো আল্লাহ মানে কোরআনে পরিষ্কার বলা হয়েছে লা তাত্তাখিযু ইলাহাইন ইসনাইন তোমরা দুই আল্লাহ বানাই না তো আল্লাহ বানাইবে না ইন্নামা হুয়া ইলাহু ওয়াহিদ তোমাদের আল্লাহ শুধুমাত্র কয়জন লা তাত্তাখিযু ইলাহাইন ইসনাইন দুই আল্লাহ বানাবে না তোমার মসজিদে আল্লাহ একজন এই আল্লাহর মধ্যে হাত দিয়েছে দুই দল লোকে কয় দল লোকে দুই দল লোকে এক দল দেশের শাসক গোষ্ঠী যারা আল্লাহর পরিবর্তে আল্লাহর আইনকে বাতিল করেছে আর এক দল হচ্ছে যাদব গোষ্ঠী এক দল ধর্মীয় আলেম যারা যুগে যুগে আল্লাহর পক্ষ থেকে দেওয়া কোরআনকে কিতাবকে আল্লাহর দিনকে পরিবর্তন করেছে আর বিভিন্ন তরিকা তৈরি করেছে আমাদের তরিকা কয়টা আল্লাহর রসুলের তরিকা আর আমাদের সমাজের তরিকা হাজার তরিকা আছে এটা তিস্তিয়া তরিকা এটা কাদ্রিয়া তরিকা এটা নকশাবন্দিয়া তরিকা এটা মুজাদ্দিদের তরিকা হাজার তরিকা তৈরি করে মুসলমানদেরকে বিচ্ছিন্ন করেছে এটা উদাহরণ দিয়েছিলাম ছাগলের মতো এক রাখা তিন মালিকের ছাগল বলতো এখন ছাগল পেট লাগে কেবল এই মালিকের ওই মালিকের ঘরে যায় আর বকুনি ছায় শেষ হলো রাখাল চিন্তা করে একটা কাম করি এক এক মালিকের ছাগলে এক একটা চিহ্ন দেওয়া হবে এক মালিকের ছাগলের কান ফোড়া করলো আর এক মালিকের ছাগলের পা কাটলো আর এক মালিকের ছাগলের পিঠে ডাক দিল এখন চিনতে পারি এটা ওই মালিকের ছাগল এত লাগে না ঠিক এহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে ধ্বংস করার জন্য বিভিন্ন গ্রুপে বিভিন্ন তরিকায় বিভিন্ন দলে বিভক্ত করে তারপরে কেমনে চিনবে সেজন্য করলো কি করে এইটা ওই পরে পীরের টুপি এইটা ওই পীরের টুপি এইভাবে যদি দেখো তো এইটা ওই পীরে পাঁচ করলি তাহলে এক পীর আর গোল দেখো আর এক পীর পাঁচ করে উপরে পাতলা ডান তারা লাগাও এটা আর পীর এইভাবে টুপির মধ্যে পার্থক্য করেছে জামার মধ্যে পার্থক্য করেছে পাগড়ির কালারে পার্থক্য করেছে মুসলমানদেরকে বিভক্ত করে দলে দলে পাক করে তিস্তিয়া তরিকা কাতিয়া তরিকা নকশাবন্দিয়া দিয়া বিভিন্ন তরিকায় ভাগ করে করে মুসলমানকে বিভক্ত করে এখন আমরা তোমাদেরকে মারতেছি তোমাদের কোনো ক্ষমতা নাই কারণ রক্ত নাই কি নাই মুসলমানের রব ভিন্ন হয়ে গেছে ইসুফ আলাহিসাল্লাম সেজন্য বলেছেন আর বাবু মুতাফার রেকুনা খায়রুন আমিল্লাহুল ওয়াহিদুল কাহার পরিষ্কার আকিদা রাখবেন জেনে রাখবেন সেরেক মুক্ত থাকেন ইনশাআল্লাহ তিরস্থায়ী জাহান নাম হবে না পাপ যতই করো কোরআনে বলা আছে যদি শিরিক না করে তাহলে আল্লাহ তারা ইচ্ছে করে ক্ষমা করে মাফ করবে কি করবেন সেই শিরিকগুলো এই আল্লাহ যে রব রবের মধ্যে অন্যকে অংশীদার বানানো আল্লাহ তালা বিদ্যা দেওয়ার মালিক আল্লাহ রেজেক দেওয়ার মালিক আল্লাহ ব্যবসা দেওয়ার মালিক আল্লাহ সবচেয়ে দেওয়ার মালিক কে এরপরে বলছেন মা তাবুদুন আমিন দুনিহি তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডাকো এই খাজা বাবা গাদা বাবা মুশকিল কুষা হাজতরাওয়া কৌশল আজম যা তোমাদের ডাকো ইল্লা আসমা আন এগুলো কিছু নাম নাম তোমরা তুমু তুমুহা আং তুমা হুকুম তোমরা এবং তোমার বাপদাদারা মিলে এই নামগুলো নির্ধারণ করেছো কি সুন্দর স্পষ্ট আয়াত কোরআন আয়াত করছি আমি নিজের থেকে আরবি তৈরি করে করছি না কোরআন আয়াত মা তা আমি দু দুনিহি তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদের আবাদত করছো যাদেরকে আহ্বান করছো যাদেরকে মুশকিল কুসা মনে করছো হাজত রওয়া মনে করছো গাউসুল আদম মনে করছো বান্দা নওয়াজ গরিব নওয়াজ আতা বক্স গঞ্জে বক্স এই সমস্ত নাম দিয়ে দিয়ে তোমরা যাচ্ছ মা তাবুদানিহি ইল্লা আসমান এগুলো এমন কিছু নাম সম্বাই তুমুহা আং তুমা বা হুকুম যে নামগুলো তোমরা এবং তোমার বাপ দাদারা মিলে এগুলো করেছো বাপ দাদা থেকে করেছে তোমরাও করছো বিহামিন সুলতান এইগুলোর ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে কোন বিধান নাজিল করা হয় নাই আল্লাহ তারা কোন দলিল দেন না আল্লাহ তারা কোন এগুলো সমর্থন দেন নাই এগুলো তোমার তৈরি করেছ ইনিল হুকম ইল্লাহ এরপরে বলছেন ইনিল হুকম ইল্লাহ আল্লাহ ছাড়া কারো হুকুম চলবে না কারো বিধান চলবে না লাইলাহা ইনিল হুকম ইল্লাহ আমার আল্লাহ তাহবুদু ইয়াহু তিনি তোমাদের হুকুম করেছেন আল্লাহ তাহবুদু তোমরা ইবাদত করবে আল্লাহ তাকে ছাড়া অন্য কারো লালিকা দিন কাইয়িম এটাই হচ্ছে চির প্রতিষ্ঠিত দিন আল্লাহর দিন এটা হচ্ছে আল্লাহর দিন এক আল্লাহ এক ইলাহ এক রবে বিশ্বাস করে এটা কার দিন আর বহু ইলা বহু রব এটা কার দিন শয়তানের দিন আল্লাহ তারা এরপরে বলছেন ওয়ালা কিন্না আকসারান্না আলামুন কিন্তু বেশিরভাগ লোকেরা বুঝে না এটা একটা স্পষ্ট কথা অনেক সময় বলে এতগুলো লোকে বুঝলো না এত হাজার হাজার লোকে বুঝলো না লক্ষ লোকে বুঝলো না তাহলে ওই একটা লোকে বুঝলো আল্লাহ তারা সেজন্য এই কথা বলছেন এই কথা বলা দরকার ছিল না আল্লাহ তারা বলছেন ওয়ালা কিন্না বেশিরভাগ লোকেরা বুঝে না এটা কেন বলা দরকার ছিল এখানে কারণ যখনই হকের কথা আসে তখন প্রশ্ন আসে তাহলে এত লোকেরা বুঝলো না এত বড় বড় আলেন এত বড় বড় বিশ্বাস এটা কি বুঝলো না বুঝলো খালি দুই একজনই আল্লাহ তারা সে উত্তর দিলেন ওলা চিন্না আকসার আল্লাহ পৃথিবীর বেশিরভাগ লোকেরা বুঝে না আল্লাহকে চিনে না আল্লাহ বিধানকে জানে না বেশিরভাগ লোক বোকা বেশিরভাগ লোক অজ্ঞ বেশিরভাগ লোক জাহেল বেশিরভাগ লোক মূর্খ দুনিয়াতে এখনো এখনো যে এত শিক্ষা এখনো যদি দরিদ্র হয় শিক্ষিত বেশি অশিক্ষিত বেশি এটা পরিষ্কার কাজে মনে রাখতে হবে আমাদের আল্লাহ তারা পরিষ্কার জানিয়ে দিচ্ছেন হকের উপর লোক কম থাকে হকের উপর লোক কি থাকে উত্তর বার্তা কয়টা হয় একসাথে আচ্ছা গরুর বার্তা কয়টা হয় গরুর বাচ্চা একটা হয় কুত্তর বাচ্চা কয়টা হয় কিন্তু দুনিয়াতে গরু বেশি না কুত্তা বেশি কেন ওগুলো গেল কই পরিষ্কার রাখতে হবে আল্লাহ রসুল তারা পরিষ্কার বলেছেন বাদা আল ইসলাম গরিবান অর্থাৎ ইয়াহুদ বাদা গরিবান জেনে রাখো ইসলাম অপরিচিত অবস্থা শুরু হয়েছে এবং সে অপরিচিত অবস্থা ফিরে যাবে বা তু বাদিল গোড়াবা সেই গোড়াবা অবস্থায় যারা ইসলামকে সাহায্য করবে ইসলামকে আটকে ধরবে তাদের জন্য আল্লাহ নবী সুসংবাদ দিয়েছেন আসুন আমরা সেই গোড়াবা যারা যখন ইসলামের উপর কেউ থাকবে না দুই একজন লোক থাকবে অল্প মুসলিম লোক থাকবে যারা হকের উপর থাকবে কোন শিরিক করবে না আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না আল্লাহ ছাড়া কাউকে মুশকিল কুসা হাজত রাওয়া গৌসুল আজম আল্লাহ ছাড়া কাউকে বন্ধা নেওয়াজ খাজা নেওয়াজ গরিব নেওয়াজ এগুলো বিশ্বাস করবে না সব কিছু বিশ্বাস করবে কাকে এরকম একদল লোক থাকবে আল্লাহ সুবাহান আমাদেরকে সেই গোড়াবা তথা অল্প যারা হকের উপর থাকবে তাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন আমিন ওসল্লাহ তাআলা على نبينا محمد وآله وأجمعين